চার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تهادوا تحابوا راه البخاري في الأدب المفرد وابو يعلى بإسناد حسن পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম এই কিতাবের লেখক ইবনা হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত আকারে রাসুল সাল্লামের কিছু হাদিস দিয়ে আমাদেরকে যে সমস্ত মসাইল বিধান জানা জরুরি সেগুলি আমাদের জন্য সুন্দরভাবে সাজিয়েছেন তাই আল্লাহ রব্বুল আলমিন লেখককে এবং যারা এর ব্যবস্থাপনা করেছেন তাদের সবাইকে এবং আপনাদেরকে মহান রব্বুল আলমিন জাজা এ খায়ের উত্তম প্রতিদান আল্লাহ দান করুন এটা আমাদের দোয়া দর্শে হাদিস এটা আমাদের জন্য একটি নিয়ামাত হাদিসের আলোকে জীবন গড়া এটা আমাদের জন্য কত জরুরি যখন আমরা কোরআন হাদিসকে পড়া ছেড়ে দিয়েছি এর অধ্যয়ন ছেড়ে দিয়েছি তখন আমাদের কাঁধে জেকে বসেছে বাজারের কিছু বইপত্র যেগুলিতে কোরআন হাদিসের সহি যে বর্ণনা সেটাকে গোপন করা হচ্ছে আমরা সরাসরি যদি কোরআন সুন্না রাসুলের রেখে যাওয়া আমানতের যদি আমরা দায়িত্ব ভার গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়াতে এবং আখেরাতে আমরা পার হতে পারব আর যদি নাই শিখি আবার শিখতে গিয়ে যদি গলত ভেজালটা শিখে ফেলি তাহলে তো ভেজাল খেলে যখন পেট নষ্ট হয় ভেজাল দিয়ে দিন করলে তো দিনও নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তৌহিদ শির্কের আজ একেবারে এমন গজা খিচুড়ি চলতেছে সুন্নত বেদাতের গজা খিচুড়ি চলতেছে এজন্য ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জানা এবং জীবন গড়া এবং আমুল করা কি যে প্রয়োজন যাই না আপনাদের কিভাবে আমি বুঝাবে শব্দ বা ভাষা আমার কাছে কিন্তু এর চাইতে অতিরিক্ত আর কিছুই নেই আমরা হারিস পড়েছিলাম আবু আল্লাহ তাল আনহু থেকে তিনি আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন তাহা দাও তোমরা একে অপরকে হাদিয়া দান করো ছেলে বাবাকে বাবা ছেলেকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভাই ভাইকে আত্মীয় আত্মীয়কে বন্ধু বন্ধুকে সেটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে শরীয়ত সম্মত অনুষ্ঠান শরীয় সম্মত না এমন অনুষ্ঠান করে না বা বেড়াতে গেলেন দেখতে গেলেন এইভাবে একজন আরেকজনকে যা যতটুক সম্ভব হাদিয়া দান করা গিফট দেওয়া এর মাধ্যমে কি হবে তাহাব্বু আল্লাহ নবী আলিসালাম বলেন এর মাধ্যমে মহাব্বত সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে কেউ যখন কাউকে গিফট দিবে তখন এটাই প্রমাণ করবে যে উনি আমাকে ভালোবাসেন আবার এর বিনিময়ে বা এর পরে যখন যে গ্রহণ করলেন তিনি যখন আবার আরেকজনকে দেবেন তিনিও ভাববেন যে তিনি আমাকে ভালোবাসেন এর মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে কেউ কাউকে কিছু দেওয়ার অর্থ সে ভালোবাসে নেওয়ার অর্থ ভালোবাসে আবার সে তাকে ফেরত দেবে ভালোবাসা তাহলে ভালোবাসা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের ভালোবাসা যেটা আল্লাহকে ভালোবাসা ইমানের অঙ্গ রাসুলকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর কোরআনকে ভালোবাসা ইমানের অঙ্গ মৌমিন মুসলমানকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের যারা ওয়ালি তাদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ সাহাবা ইকরামকে কে তাবি কে আইম্মা ইকরামকে কে মুফসরিন যারা দিনের দিনদার পরেজগার তাদেরকে ভালোবাসা ইমানের একটা অংশ আর ভালোবাসার স্থান অন্তরে এই অন্তরের ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করলে হয় না যদি ভিতরে না থাকে আজ ভালোবাসা বিভিন্ন গেঞ্জির ওপরে চাদরের ওপরে রাস্তাঘাটে লেখা থাকে কিন্তু ভালোবাসা যে স্থান অন্তর এইখানে কিন্তু অনেক সময় ভালোবাসা প্রচণ্ড অভাব আর যখন আমরা দেখি ভাইয়ে ভাইয়ে ভালোবাসার প্রচণ্ড অভাব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব বনে বনে বা স্বামী স্ত্রীর মধ্যে এক মুসলিম আর এক মুসলমানের মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব দেখা যায় অনেক সময় এই ভালোবাসা আল্লাহর অস্তে হতে হবে ঘৃণা আল্লাহর অস্তে হতে হবে ভালোবাসা অনেক সময় হয় গ্রুপের জন্যে দলের জন্যে নিজের ভাষার জন্যে নিজের এলাকার জন্যে কিন্তু ভালোবাসা আল্লাহর কারণে ভালোবাসা আল্লাহকে খুশি কাজী করার জন্যে আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা কিন্তু আজ ভালোবাসার ব্যাপারটা আজ আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে ঘৃণা আমাদের কাছে অত্যন্ত দুর্বল দেখা যায় এই জন্য ইমাম ইবনে তেমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে ভালোবাসা আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা ইসলামের আকিদার সবচেয়েতে উন্নত এই মশালা এটা কারণ আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা এটা ইমানের দাবি এটা মুখের দাবি নয় গ্রুপের জন্যে দলের জন্য নিজের তরিকার জন্যে নিজের মতলম্বীর জন্য নিজের দর্শনের জন্য নিজের ভাষার জন্য নিজের দেশের জন্য এই যে আজ ভালোবাসা তৈরি হয় যেখানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঘৃণার ব্যাপারটাও দুনিয়ার জন্য হয় টাকা পয়সার জন্য হয় এই ভালোবাসা কিন্তু আমাদেরকে এই মুখের ভালোবাসা থাকলেও ভিতরে যেহেতু হিংসা বিদ্বেষের সৃষ্টি নাই আর এর ফলে সমাজ আজকে কলুষিত হচ্ছে একে অপরে হানাহানি মারামারি একে অপরের গিবাদ এবং একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ দিয়ে ভরে যাচ্ছে মানুষ এবং দূষিত হচ্ছে সেই পরিবেশ এবং আবহাওয়া এহারিস ইমাম বুখারি আদাবুল মুফরাদ যে তার কিতাব সেখানে বর্ণনা করেছেন আবু ইয়া আলা বেসনাদ হাসান আবু ইয়া আলা হাসান সনদে বর্ণনা করেছেন তাহলে এই হাদিয়া যে ফলাফল সেটা ভালোবাসা তৈরি হয় এটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে ওয়ানা রাসিন রাজি আল্লাহ তালু কাল قال رسول الله صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تسل السخيمة রাহুল البزار بإسناد ضعيف আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তোমরা একে অপরকে হাদিয়া দাও ফাইনাল হাদিয়া কারণ হাদিয়া তাসুল্লুস সাখিমা হাদিয়া দিলে মানুষের ভিতরে পুরাতন যে হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে ঢুকে থাকে এটা দূর হয়ে যায় অনেক সময় মানুষের ভিতরে হিংসা হয় বিদ্বেষ হয় ভিতরে অন্যের ব্যাপারে মনটা ছোট থাকে অন্যের ব্যাপারে কল্যাণকামী হয় না আল্লাহ নবী বলেন তোমরা যদি হাদিয়া দান করো তাহলে বের করে ফেলবে ওই অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং অন্তরের ভিতরের যে কালিমা এটা দূর হয়ে যাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাজার তবে এর হাদিসের সনদ দুর্বল তবে নিঃসন্দেহে এর অর্থ তো আমরা এর আগের হাদিসও পেয়েছি তবে অর্থ তো ঠিক যে মানুষ মানুষকে যখন হাদিয়া দেয় তখন ভিতর থেকে তার হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسنا شاءت متفق عليه আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হরে রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত ওই মুসলমানদের মহিলারা মুসলিম নারীরা শুনে রাখো লা রান্না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে যেন ঘৃণা না করে অবহেলা না করে প্রতিবেশীর ওপরে প্রতিবেশীর হক রয়েছে অতএব আল্লাহ বলে ওয়ালাও ফিরসানা শাহাতিন আর একটা ছাগল বকরি দুম্বা ভেড়ার যদি একটা খুর দিয়েও হয় সেটাও দেও অন্য বর্ণা আছে যে যদি গোস্ত দিতে না পরে একটা ঝোল বাড়াই দাও সেটাও দাও তবে এই যুগে যদি কেউ উঠে ছাগলের খুর পাঠায় বা যা আছে ওখান থেকে হয়তো একটা আড্ডে আর গোস্ত পাঠায় বা অল্প কিছু পাঠায় বা একটু ঝোল পাঠায় তাহলে তো আসমান জমিন হয়ে যাবে আমি কি ফকির আমি কি মিসকিন আমি কি এটা বন্ধুগণ যদি একজন বড়লোকের বাড়ির পাশে একটা গরিব প্রতিবেশী থাকে আর তার ঘরে যাই এসেছে তাই যদি ওই বড়লোকের বাড়িতে পাঠায় সেটা নিয়ে আনন্দ করা খুশি হওয়া যে এই অবস্থাতেও সে আমাকে দিয়েছে এমন যেন না ভাবা ও পাওয়ার জন্য দিয়েছে আরে এইটা আবার আমাকে দিতে হয় নাকি এটাকে আমার জন্য উপযুক্ত এরকম না ভাবা বরং যার যতটুক সম্ভব ততটুকু একে অপরকে হাদিয়া দেওয়া গিফট করা এটা কিন্তু আপোষের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ একজন মমিন একজন মমিনের বন্ধু মমিনরা একে অপরের বন্ধু তাই যখন মমিন মমিনা নারী পুরুষ মুসলমানরা একে অপরের বন্ধু একে অপরের আত্মার ভালোবাসা একের সঙ্গে থাকে আজ আত্মার ভালোবাসা নেই মুখের ভালোবাসা কিন্তু অনেকটা দেখা যায় আবার মুখেরটাও অনেক সময় ভালোবাসা অনেকেই উড়িয়ে দিতে চায় এই জন্যে মমিন নারীদেরকে আল্লাহর নবী মুসলিমা নারীদেরকে আহ্বান করে বললেন একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে হেও প্রতিপন্ন করবে না আরে যদি তোমার কাছে কিছুই না থাকে একটা ছাগলের পায়ের অংশ দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদা করবে তাকে হাতে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ নবী আলিসালাম প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এর হকের কথা আমরা আগেও আলোচনা করেছি একজন নারী তার ব্যাপারে বলা হলো সে খুব ভালো নামাজ রোজা সব ঠিক করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেন হিয়া ফিন্নার ওই মহিলাটা জাহান্নামী মহিলা নাউজবিল্লা আবার আরেকটা মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলাটা তার ইবাদতের ক্ষেত্রে তার আমলের ক্ষেত্রে এত বেশি করে না তবে তার প্রতিবেশীর সঙ্গে যা তার প্রতি ফরজ অজীব তা তো আদা করে এর মানে করেই না এমন না এমন মহিলা কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো আল্লাহ নবী বললেন হিয়াফিল জান্না ওই মহিলাটি জান্নাতি কাজী প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন একটা বিরতির পরে আমরা ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সহি বুখারি সপ্তম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার চারশো বারো The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed. No know about watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী আলিসালাতাম প্রতিবেশীর হকের ব্যাপারে অধিক সজাগ থাকতেন এবং জিবরিল আমিন বারবার উচ্ছেদ করতেন এমনকি ভয় করেছিলেন যে প্রতিবেশী অরিস হয়ে যাবে যে কথা আমরা ইতিপূর্বেও আলোচনায় আপনাদেরকে বলেছি কাজে আমরা কোনো ক্রমেই প্রতিবেশীকে ছোট করে দেখব না প্রতিবেশী মুসলিম হলে কয়টা হক মুসলিমের সঙ্গে আত্মীয় হলে কত হক মুসলিম না হয় আত্মীয় না হয় অমুসলিমও যদি হয় একজন অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় পড়োশী হয় তারও কিন্তু হক রয়েছে আপনি যখন ভালো খাবেন তাকে দেওয়া সে যদি আপনার উপযুক্ত কোনো খানা পাঠায় সেটা নেওয়া এই জন্যে আমাদের এই প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ থাকতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় একজন মানুষ বিয়েতে বা কোনো অনুষ্ঠানে একজনকে কিছু দান করলো পরবর্তী তাদের কোনো অনুষ্ঠানে যে দান করেছে তার অনুষ্ঠানে ওই দানটা আবার ফেরত দেওয়া হয় অনেক সময় রাগ করে এই কম দামে কেন দিয়েছে তাদের দান ফেরত দেওয়া যাবে না আপনি এর চেয়ে কম দামের দেন এর চেয়ে ভালো দেন বা অনুমানের দেন সমমানের দেন কিন্তু যেটা সে দান করেছে ওইটাই হুবাহ তার অজান্তে তাকে আবার ফেরত দিয়ে দিলেন দানের উদ্দেশ্যে ভালো মনেও যদি হয় তাহলে সেটা জায়েজ নেই এমনকি ক্রয় করে নেওয়া জায়েজ নেই এ ধরনের কাজ কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে এই ধরনের কাজ আমরা করব না কেন এটা নিষিদ্ধ রয়েছে এবার আমরা লেনদেনের ক্ষেত্রে অর্থ বা জিনিসপত্র দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের পর্যন্ত আঠারোটি অধ্যায় শেষ হয়ে গেছে এবার অধ্যায় শুরু হবে ১৯ নম্বর বা বাবুল লোকাতা লোকাতা লোকাতা হলো কুড়ানো মাল কুড়িয়ে পেল একটা জিনিস তাহলে কুড়িয়ে পেলে নেওয়া যাবে না যাবে না আর পাওয়া গেলে কি কর তার দায়িত্ব মক্কায় পাওয়া গেলে কি দায়িত্ব বা অন্য জায়গায় এই কুড়ানো মাল যদি কেউ নেয় তাহলে তাকে এক বছর প্রচার করতে হবে মালিক না পাওয়া গেলে ওইটার পাত্র এবং তার বাঁধন মনে রেখে এবং সংখ্যা পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি মনে রেখে সে ব্যবহার করতে পারবে পরবর্তীতে যদি সে মালিক এসে যায় আসল মালিক এবং প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারে তাহলে তাকে তার ওই মাল ফেরত দিতে হবে এই হলো শরীয়তের বিধান আর বিশেষ করে মক্কার যদি কোনো মাল পড়ে থাকে তাহলে হাজিদের বাউন্ডারিটা নেওয়া যাবে না এই নিয়ত ছাড়া যে আমি ওটাকে প্রচার প্রসার করে কার মাল সে পর্যন্ত বা সেখানে যদি সন্দুক বক্স থাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া যাবে নচেত সেখানে হাত দেওয়াই যাবে না এই বিধানগুলি আমাদের জানা দরকার আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একটা খেজুর রাস্তার মধ্যে পড়ে আসে আল্লাহ নবী তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফাকাল তিনি বললেন লাউলা আন্নি আখাফ আমার যদি এই ভয় না থাকতো আন্তাকুরা মিনা সাদাকাজ এই খেজুরটা হয়তো সাদাকার লা আকাল তোহা তাহলে আমি এটা খেয়ে ফেলতাম হাদিসটি ইমাম বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন এ হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কুড়ানো জিনিস যদি সৎকার জিনিস হয় আর সৎকার যাদের জন্য খাওয়া হারাম তাহলে তাদের জন্য নেওয়া ঠিক না বিশেষ করে আল্লাহর নবী আলহিসাম তার জন্য সদকা হারাম ছিল তাই তিনি এটা নিলেন না বললেন সদকা না হলে আমি এটা নিয়ে খেয়ে ফেলতাম সুহান আল্লাহ আল্লাহ নবী আলিসালাম একটা খেজুর রাস্তায় পড়ে আছে ওইটাকে কুড়িয়ে খেতে চেয়েছিলেন কিন্তু এই ভয়ে খান নাই যে সৎকার যদি হয়ে যায় তাহলে আল্লাহ নবী কত ক্ষুধার্ত ছিলেন আল্লাহ নবী আহসালামের কত অভাব ছিল আল্লাহ নবী আহসালাম আরও একটি কথা যে পড়ে আছে একটি খাদ্য ওইটিকে নিয়ে ব্যবহার করা নষ্ট না করা আল্লাহর নেয়ামাত তার গুরুত্ব দেওয়া আজ অনেক সময় এই ধরনের কিছু খাওয়া দাওয়া পড়ে থাকলে হয়তো ভালো আছে সুন্দর আছে কেউ হয়তো এটাকে লাথি মেরে ফেলে দেয় কেউ এটাকে তাচ্ছিল্য করে নষ্ট না করা নিজে না খেতে পারলে কোনো গরিবকে দিয়ে দেওয়া আল্লাহ নবী আলিসালাম এইভাবে সদকা থেকে কত বড় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন এবং তার কতই প্রয়োজন ছিল যে রাস্তা থেকে কুড়িয়ে সেটাকে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে কোরআনোর ব্যাপারে সাবধান থাকতে হবে এটা কি আমার জন্য বৈধ না অবৈধ হালাল না হারাম কোন জিনিস হারাম জিনিসও যদি হয় তবু কি কুড়িয়ে আপনি পকেটে নেবেন হারাম তো আপনার জন্য কোনো মুহূর্তে জায়জ হবে না হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে وعن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فسأل عن اللقطة فقال أعرف إفاسها ووكاءها ثم عرفها সনাতন ফাইন জা সাহেবহা ওয়াইল্লা ফাশাহানু কাবিহা Zayd ibn Khalid al Juhani থেকে বর্ণিত রাজি আল্লাহ আনহু তিনি বলেন একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল লোকাতা কোনো জিনিস যদি কুড়িয়ে পায় রাস্তাঘাটে এটার হুকুম কি বিধান কি কি করব কালা এরেফ এফা সাহা ওবেকা আহা যে পাত্রে রয়েছে যে থলে রয়েছে এটাকে ভালো করে মনে রাখো ওইকা হা কিভাবে কোন ধাগা দিয়ে কোন সুতা দিয়ে বাঁধা আছে সেটাও মনে রাখো যাতে করে তার মালিক ফিরে আসলে যদি বলতে পারে যে এই ধরনের পাত্রে বা এই ধরনের জিনিসে ছিল বান্ধনটা এই ছিল বা মানি ব্যাগ এখন যদি পাওয়া যায় মানি ব্যাগটা কেমন কত টাকা ছিল কি ইত্যাদি মানে পরিচয় দিতে পারে এটাকে রেখে এরপরে লোক সমাবেশে মসজিদের বাইরে রাস্তাতে বা চোরাস্তায় বা হাটে বাজারে যেখানে মানুষের সমাগম ঘটে সেখানে বলো কার টাকা হারিয়েছে বা কার অমুক জিনিস কার কি হারিয়েছে ফাইনজা সাহেবহা যদি তার আসল মালিক চলে আসে তো ভালো তাকে দিয়ে দিবে এক বছরের মধ্যে ওয়াইল্লা ফাশা আনুকাবিহা এক বছরের মধ্যে যদি চলে না আসে তাহলে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে কালা ফাজা আল্লাহ তুল গানাম বলে আচ্ছা যদি ছাগল যদি হারিয়ে যায় কালা হিয়ালাক আউলি আখিক আউলি এটা তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা নেকড়ে বাগড়ের জন্যে তুমি যদি নিয়ে নাও ঘরে মালিক যদি আসে মালিককে দিয়ে দিবে আর যদি ছেড়ে দাও মালিকও না আসে মালিকও না পায় খোঁজ করে তাহলে তো কি করবে ওই নেকড়ে বাঘে বা শিয়ালে বা খেয়াকশালে খেয়ে ফেলবে কারণ ছাগল দুর্বল সে বাধা প্রদান করতে পারবে না কাজে এটাকে তুমি রাখতে পারো রেখতে পারো অথবা তোমার ভাই খোঁজ করবে তাহলে এখানে ছাগল যদি হয় নিজে রেখে দেওয়া ভাই আমার ভাই যখন ফিরে আসবে তখন তাকে আমি ফেরত দিব আর না আসলে আমার হবে আর ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে কারণ ছাগল সে নিজেকে বাঁচাতে পারবে না কালাফাজ ওই লোকটি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ওর যদি হারিয়ে যাই তাহলে কি সেই হারানো ওটা আমি ঘরে নিয়ে আসবো কালা মালাকা ওয়ালাহা আল্লাহ বলেন তোমার কি আর ওর কি অর্থাৎ এটা নিবে না তুমি তাকে ছেড়ে দিবে তার মতো চলবে মা হা সে কাউহা তার সঙ্গে তো পানি থাকে ওর যখন পানি পান করে তার রিজার্ভে পানি রাখতে পারে এই পানি দিয়ে সে দীর্ঘদিন বাঁচতে পারে ওয়াহেদা উহা তার তো পায়ে খুর রয়েছে কারণ উটের খুর দুইটা বন্ধ অন্য অন্যটার মধ্যখানে ফাঁক থাকে অর্থাৎ মরুভূমিতে চলার জন্য তার জুতাও রয়েছে আর পানিও রয়েছে তার তারেদুল মা ওর তো পানিতে যাবে পানি পান করবে অতাকুল যারা এবং সে ঘাসও খাবে গাছপালা খেয়ে বাঁচবে হাত তাই আল কাহা রব্বহা যতক্ষণ পর্যন্ত তার মালিক না থাকবে তখন সে এভাবে চড়তেই থাকবে তাকে তো নেকড়ে খেতে পারবে না কারণ নেকড়ে উটকে খেতে আসলে উট তাকেই হানা দিবে হাদিসটি বোখারি মুসলিম বর্ণিত হয়েছে তাহলে বোঝা গেল যে যে জিনিসগুলি সাধারণত হারিয়ে যায় তাহলে তিন প্রকার হতে পারে এক প্রকার যেগুলি মানুষ খোঁজ করে না অল্প স্বল্প ছোট একটা দড়ি বা একটা কা আনা আটানা বা একটা কম দামের জিনিস সচরাচর মানুষ এগুলি তালাশ করে না এটার জন্য পেরেশানো হয় না তাহলে এগুলি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে তবে নিজে না করে হয়তো কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উচিত হবে দ্বিতীয়ত যদি এমন হয় যে নিজেকে রক্ষা করতে পারে না পশু পাখির মধ্যে তাহলে সেটা নিয়ে আসতে হবে সেটাকে প্রচার করতে হবে এক বছরের মধ্যে না পেলে নিজে ব্যবহার করতে পারবে এরপরে আসলেও তাকে পরিচয় দিতে পারলে ফেরত দিতে হবে আর যদি এমন হয় পশু যে নিজেকে রক্ষা করতে পারে তাহলে ক্ষেত্রে তাকে ছেড়ে দিতে হবে তার মালিক তাকে খোঁজ করতে থাকবে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাবে আমরা এই হাদিস থেকে এই বিধানগুলি জানতে পারি এটা বোখারি মুসলিমের হাদিস ওয়ানহু কাল কাল রাসুল্লাহাম মান আওয়াদাল্লাতান ফাওয়াদাল্লুন মা আলাম ইউয়ারিফা রাওয়াহু মুসলিম জায়েদ বিন খালেদ থেকে আরো বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান আওয়াদাল্লাতান ফাহুয়াদাল মা আলম ইউ ইউয়ারিফা কেউ যদি কোনো হারানো বস্তু নিজের মালিকানাধীন করে ফেলে আর এটার প্রচার প্রসার না করে মানুষের কাছে জ্ঞাত না করে যেরকম কিছু হারিয়ে গেছে কিনা তাহলে সে পদভ্রষ্ট কারণ হারানো জিনিস এক বৎসর এটাকে প্রচার ও প্রসার না করে মালিক হয়ে যাওয়া নিজের মালিকানাভুক্ত করে নেওয়া এটা গুমরাহার কাজ এটা অন্যায় কাজ এটার থেকে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন তবে যখন এক বছর এটার প্রচার করে পেপারিং করে বা এখন মিডিয়ার যুগ হয়েছে সেটা করে যদি সম্ভব হয় এখন তো ইন্টারনেটে ছবি দেওয়া যায় এখন টেলিভিশনে দেখা যেতে পারে এভাবে লুকে না রেখে সেটার প্রচার করতে হবে আর এখন প্রচারের যে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেছে সেটার ছবি তুলে পেপারে দেওয়া যেতে পারে কাজে আজ বর্তমানে এর প্রচারের বিষয়টা অত্যন্ত ব্যাপক এক্ষেত্রেও কেউ যদি কিছু না করে নিজেই মালিক হয়ে যায় এটা তার জন্য জায়জ হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃষ্টি বাংলার মাধ্যমে দার্সে হাদিসের মাধ্যমে আমাদের জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহর বার্গাহে আমরা সুক্রিয়া জানাই এই ধরনের সুযোগ আমরা আগ্রহ সহকারে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটাকে এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব এটাই হবে আমাদের প্রত্যাশা এবং আপনাদের কাছে দাবি মহানরব্বুল আলমিন আমাদের এই কাজকে কবুল করে নেন এটা যেন আমাদের জন্যে সুন্দর জীবন গড়ার এক মহা পাথেও আমাদের এবং আমাদের দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর করে দিন আমরা আজকের মতো এখানেই শেষ করছি সাল্লাহ সাল্লামা আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওসাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I B O B G B double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত